السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফেকি আরেকটি মশালা নিয়ে এ পর্যায়ে যে মশালার আলোচনা করব সেটা হচ্ছে মুজা যখন আমরা মাসে করব এই মাসেটা শুরু কখন থেকে মাসেটা শুরুর মধ্যে দুটি মত পাওয়া যায় প্রসিদ্ধ দুটি মত প্রথম মত হচ্ছে যে মুজা পড়ার পর যখনই আপনার রজু নষ্ট হয়ে যাবে তখন থেকে আপনার মাসের হিসাব শুরু হবে সময়ের হিসাব যেমন একজন ব্যক্তি ফজরের সালাতের জন্য সে উজু করেছে এবং পাশাপাশি সে মুজা সে পরেছে যখন সূর্য উঠেছে উঠার পরেই তার উজু নষ্ট হয়ে যায় এবং সে কিন্তু উজু করে নাই সে উজু করেছে জোহরের আগে জোহরের নামাজ আদায়ের জন্য হ্যাঁ তখন তার এই মাসের শুরু ধরা হবে আপনার সূর্য উঠার পর থেকে যখন তার ওজু নষ্ট হয়েছে এটা হচ্ছে কারো কারোর মত হ্যাঁ কিন্তু সবচাইতে প্রসিদ্ধ মত এবং গ্রহণযোগ্য মত হচ্ছে যে এই মোজা মাসে শুরু হবে যখন সে উজু করেছে তখন থেকে যখন সে উজু করে মাসে শুরু করেছে তখনই মাসের শুরু এটা হচ্ছে যুক্তিসঙ্গত হ্যাঁ, বটে কারণ মাসে শুরু না করলে মাসের শুরু টাইম কিভাবে ধরা হবে কারণ মাসে তো তখন থেকে আপনি শুরু করছেন তাইলে আপনার মাসের সময়ের যে হিসাব সেটা চলবে যখন আপনি প্রথম উজু করে মাসে শুরু করলেন তখন থেকেই এটা হচ্ছে মৌলিক কথা এখন আরেকটি ব্যাপার বলতে হয় সেটা হচ্ছে যে কি কি কারণে মাসে বাতিল হয়ে যায় যে মোজা মাসে করেছেন ঠিকই কি কি কারণে বাতিল হতে পারে আমরা এই ব্যাপারে চারটি পয়েন্ট উল্লেখ করব এক নম্বর হচ্ছে যখন গোসল ওয়াজিব হয় এমন কারণ ঘটে যায় তখন মাসে বাতিল হয়ে যায় হাদিস প্রমাণ হিসেবে আমরা দিতে পারি সোফান আসাল হাদিস তিনি বলেন কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুনা ইযা কুননা সাফরা আল্লা নানজিআ খিফাফানা ثلاثه ايام ولياليهن الا من جنابه রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশিষ্ট সাহাবী সোফান বলেন যে রসুল আকরমসাল্লামকে আমাদেরকে আদেশ করতেন যখন আমরা শহরে থাকতাম যেন আমরা তিন দিন তিন রাত শেষ না হওয়া পর্যন্ত মুজা না খুলে ফেলি তবে গোসল ফরজ হলে যেন মুজা খুলে ফেলি সেটারও আদেশ করেছেন তাইলে গোসল ফরজ যেগুলোতে হয় বা সেইগুলোতে কখনো সেইগুলো চার নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর দুইশত উনচল্লিশ এবং নাসাইয়ের মধ্যে এক নম্বর খন্ড পৃষ্ঠা নম্বর চুরাশি তিরমিজের মধ্যে হাদিস নম্বর ছিয়ানব্বই এবং ইঠেকাল বানী রহমতুল্লাহ আলী বিশুদ্ধ বলেছেন তার এরবাউল গলিন কিতাবের মধ্যে একশো চার নম্বর হাদিস হ্যাঁ, তো সুতরাং এটা একটা দ্বিতীয়টা হচ্ছে যখন আপনার ফরজ যেই জায়গাটা ধোয়া ফরজ মানে টাকনাগিরা পর্যন্ত এর কোনো অংশ যদি মোজা ছিঁড়ে বেরিয়ে পড়ে তখন আপনার মাসেটা বাতিল হয়ে যায় কিন্তু সামান্য পর্যায়ের যদি হয় তখন সেটা তো ঝামেলা করে না কারণ রসুল আকরম সাহাবিদের যুগে এরকম মোজা ফেটে যেত কিন্তু রসুল আকরম সাহসালাম সেই ব্যাপারে সুস্পষ্ট কিছু বলেননি তাইলে সামান্য ফেটে যাওয়া সেটা কোনো মোজা মাছের জন্য বাধা সৃষ্টি করবে না তৃতীয় নম্বর যেটা সেটা হচ্ছে যে আপনার মোজা যদি খুলে ফেলা হয় তাহলে আপনার মাসেটা বাতিল হয়ে যাবে মানে আর মাসে করার সুযোগ থাকবে না কিন্তু এতে করে আপনার উজু নষ্ট হবে না যদিও কেউ কেউ উজু নষ্ট হওয়ার কথা বলেছেন কিন্তু এটা সুস্পষ্ট কোনো প্রমাণ নেই এবং একটা মোজা খোলা মানে দুইটা মোজা খোলা এটাই অধিকাংশ আলমের নিকটে হ্যাঁ, একই সুতরাং মোজা খুলে ফেললে তখন দ্বিতীয়বার আর মাসে করার সুযোগটা আপনি পাচ্ছেন না চার নম্বর যেটা সেটা হচ্ছে মাসের যে একটা সময়সীমা আছে সেটা যদি বাতিল হয়ে যায় তখন আবার মাসে চলবে না কারণ আপনার মাসেটা সময়ের সাথে নির্ধারিত করে দেওয়া হয়েছে শরীয়তের পক্ষ থেকে সুতরাং যিনি এলাকায় আছে নিজের এলাকায় একদিন এক রাত বা চব্বিশ ঘন্টা যিনি সফরে আসেন হ্যাঁ তার তিন দিন তিন রাত মানে বাহাত্তর ঘন্টা এই সময় পার হয়ে গেলে আর মাসের কোনো সুযোগ থাকে না কারণ ওই যে সময় সংক্রান্ত যে হাদিসটা সেটার হ্যাঁ আপনার মফুম খালেফ যেটাকে বলা হয় বিবৃতটা চিন্তা করলেই এই সীমাবদ্ধটা আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যায় যে এরপরে আর মাসে করার সুযোগ থাকে না হ্যাঁ আশা করি আমরা ব্যাপারটা বুঝে ফেলেছি এই মৌসুমে মোজা মাসের সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া অবশ্যই দরকার কারণ এখনও শীত চলছে আল্লাহ আমাদেরকে সঠিকটা জেনে আমল করার অভিজ্ঞান করুন ওসল আল্লাহ আলা নবীনা মোহাম্মদ আলা ওসাহি আজমাই